আছে যাতে আমার নৈতিক আদর্শ বা আচার এটা পর্যন্ত অত্যন্ত দুর্বল হয়ে যায় কৃষ্ণপ্রীতির সামনে কৃষ্ণপ্রীতির কৃষ্ণকে ভালোবাসলে কৃষ্ণপ্রীতির এমন এক স্বাভাবিক আশ্চর্য ক্ষমতা আছে যেখানে নৈতিক আদর্শ বা আচার যেগুলো সমাজে অত্যন্ত মূল্যবান বলে মনে হয় সেগুলো অত্যন্ত তুচ্ছ বোধ হয় যদি আমার আচার আদর্শ কৃষ্ণ সেবার প্রতিকূল হয়ে দাঁড়ায় যদি আমার যদি আমার নীতি যদি আমার নীতি আচার আদর্শ কৃষ্ণ সেবায় প্রতিকূল হয়ে দাঁড়ায় তাহলে সেই আচার আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়ে কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়লে পরে বাহ্য দৃষ্টিতে যে ব্যভিচার বলে মনে হয় বাহ্য দৃষ্টিতে যে ব্যভিচারতা দৃষ্ট হয় তাও আমাদের আনন্দের সঙ্গে বরণীয় এসব কথা বহু ভাগ্য ভালো থাকলে অনুভব হয় এসব কথা অনুভব করতে গেলে খুব কপাল ভালো থাকলে ভজন বল থাকলে এইসব কথা অনুভব হয় সাধারণ ব্যক্তি এইসব অনুভব করতে পারেন না শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ সাক্ষাৎ কৃষ্ণ এবহি এই ভাগবতী মহাপুরাণ পতিত ব্যক্তিগণকে সংসারিক পতিত ব্যক্তিগণকে উদ্ধার করার জন্য চিৎসূর্যরূপে উদিত হয়েছেন সাক্ষাৎ কৃষ্ণ এবহি যাকে বলা হয়েছে গায়ত্রী রূপ অসৌ এ হচ্ছে গায়ত্রীর রূপই বলা যায় শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ সর্ববেদের অর্থ যেখানে পরিবৃঙ্গিত আর গায়ত্রী রূপ অসৌ সর্বরেবে সর্ববেদের অর্থ সম্যক রূপে যেখানে পরিস্ফুটিত হয়েছে বেদের রহস্য কি বলতে চান সমগ্র বেদকে তন্ন তন্ন করে অনুসন্ধান করলেও যে অনুভব হবে না সেটা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ তার ভেতরে তার গুড়ো রহস্য সমস্ত কিছু সার উল্লেখ করা হয়েছে যেখানে রূপ অসৌ বলা হয়েছে সেখানে সকালে আমি বলেছিলাম মন্ত্র কথার মানে হল মননাথ ত্রায়তে ইতি মন্ত্র আর গায়ত্রী কথার মানে অর্থ হচ্ছে গায়তে ত্রায়তে ইতি গায়ত্রী যে গান গাইলে পরে আমি এই জগৎ থেকে হাসতে হাসতে চলে যেতে পারবো যে গান গাইলে পরে যেটা আমার গুরু পরম্পর্যক্রমে ভগবান ব্রহ্মাকে ব্রহ্মা থেকে আদি ব্রহ্মসংহিতা আছে ব্রহ্মা স ব্রহ্মা আদি গুরু আমাদের কৃষ্ণের দ্বারা সংস্কৃত হলেন দীক্ষ দীক্ষিত হলেন ব্রহ্মসংহিতা এই সমস্ত কথা আছে সেখানে আদিকবি ব্রহ্মা সেখান থেকে যে গান আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে গুরু পারম্পর্যক্রমে সেই গান গায়ত্রী যদি আমি সুষ্ঠুভাবে গাইতে পারি সম্যক আচরণ সহিত মহাজনরা মহাজন জেন গত সপান্থ্যা মহাজনগণের প্রদর্শিত পথে যদি আমি সেই গান সম্যক রূপে অনুষ্ঠান করতে পারি যেখানে কোনো তালভঙ্গ হবে না বেদে যেমন ছন্দ আছে তাল আছে প্রত্যেক নিঃশ্বাস জয় করে সেগুলোকে প্রত্যেকটা মেনটেন করতে হয় এখানেও গুরুপাদ পদ্ম গুরু পারম্পর্যক্রমে আমার গুরুপাদ পদ্ম এবং আমি যে সঙ্গীত যেমনভাবে আমাকে দেখিয়েছেন কোনো ছন্দভঙ্গ না করে যদি আমি তাদের প্রদর্শিত পথে আমি গাইতে পারি তাহলে আমার ত্রাণ অবশ্যম্ভাবী এই জগৎ থেকে অর্থাৎ সিদ্ধান্ত এই দাঁড়ালো যে গায়ত্রী যেটাকে বলা হচ্ছে সেটা যদি সম্যগ্রকে গান করা যায় কাম গায়ত্রী আছে ব্রহ্ম গায়ত্রী আছে ব্রহ্ম গায়ত্রী প্রথমে কি করেন কাম গায়ত্রী অনেক পরের জিনিস অনেক গভীর রহস্য কাম গায়ত্রী মানে হচ্ছে সাক্ষাৎ কামদেব কাম গায়ত্রী আর কামদেবে কোনো পার্থক্য নাই সেই কাম গায়ত্রী গাইতে গাইতে যদি আমি কামদেবকে মন্ত্র জপ করতে করতে দর্শন নাই করতে পারি তাহলে আমার কাম তাহলে আমার এই কাম গায়ত্রী জপ করার কোনো অর্থ হয় না আর যদিও বা করি মনকে শান্ত করে সঠিকভাবে সঠিকভাবে আনুগত্যে অবস্থিত হলে সম্যক রূপে সমস্ত আচরণ যদি আমার ঠিক থাকে তাহলে গুরু কৃপা যদি আমার আমার হৃদয়ে পরিস্ফুটিত হয় তাহলে যে মন্ত্র গুরুপাদ পদ্ম দিয়েছেন কামগায়ত্রী সেই কামগায়ত্রীর দ্বারা তিনি যে কামদেবকে সাক্ষাৎ অপ্রাকৃত কামদেবকে আমাকে দিয়ে দিয়েছেন সেটা তখন অনুভব হবে মন্ত্রদেবতার সঙ্গে সাক্ষাৎকার না হলে যে মন্ত্রগুরু আমরা জপ করে যাচ্ছি পুতুলের মতো সেগুলোর অর্থ হবে না কিছু স্বীকৃতি হবে মন্ত্রদেবতার দর্শন হওয়া দরকার যদি গুরু প্রসন্ন হন বৈষ্ণবরা প্রসন্ন হন আমার ভিতরে বিন্দুমাত্র কোনো অভিলাষ না থাকে তাহলে এই মন্ত্র আমার হৃদয়েতে মন্ত্রের অর্থ মন্ত্র দেবতার দর্শন অবশ্যই হওয়া উচিত সেটা কি বলে সিদ্ধ সিদ্ধ যে মন্ত্র সিদ্ধ হয় এভাবে হয় আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম তাহলে গায়ত্রী গাইতে গাইতে এই জগৎ থেকে আমি পার হয়ে যেতে পারবো আর গায়ত্রীর উপ অসৌ অর্থাৎ শ্রীমদ ভাগবতজিও গায়ত্রী স্বরূপ অর্থাৎ শ্রী পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বামী যে কীর্তন করেছিলেন সেটা হচ্ছে অপ্রাকৃত গায়ত্রী গায়ত্রী তো অপ্রাকৃত সেইটা গাইতে গাইতে তার ত্রাণ হয়ে যাবে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ সম্মক শুনলে পরে বাস্তবিক যে গায়ত্রী আছে কাম গায়ত্রী আদির এর অর্থ এখান থেকে পরিস্ফুটিত হবে আমি যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম বড় আশ্চর্য শ্লোক সেই শ্লোক কালকে ব্যাখ্যা করার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি পরিস্থিতি এমন হয়ে গেল সেখানে ঐল এই গান গেয়েছেন ঐলো মানে পুরুরবা পুরুরবার জীবনে যে ভোগ বাসনা ছিল যে আকর্ষণ ছিল সমস্ত এই আকর্ষণের পিছনে তার মতো এক মহাবীর তার জীবন সমস্ত বিপর্যস্ত হয়ে পথের ভিখিরি হয়ে গেছিলেন আমরা আলোচনায় দেখেছিলাম যে সমস্ত কামনা বাসনা আমাদের হৃদয়তে উত্থিত হয় আমরা অনেক সময় মনে করি সেই সব কামনা বাসনাকে পূর্তি করতে পারলে আমার হৃদয়তে শান্তি আসবে কিন্তু কামনা বাসনা ও ধরনের জিনিস নয় কামনা বাসনা যতই উত্থিত হয় আর সেগুলো পূরণের জন্য যতই চেষ্টা করা হয় সেই কামনা আরও বেড়ে যায় যেমন অগ্নিতে ঘৃতা ঘৃতাহতি দিলে পরে যেমন অগ্নির তেজ বৃদ্ধি পায় সেরকম এই ইন্দ্রিয়গণ এবং জড় মন কখনোই কামনা বাসনার যে তরঙ্গ এগুলোকে পূর্তি করতে পারলে তারা শান্ত হয়ে যাবে এরম কোনো কথা আমরা শাস্ত্রীয় প্রমাণে পাই না সেখানে বরঞ্চ উল্টো বলা হয় অগ্নিতে যেমন অগ্নিতে যেমন ঘৃতাহত দিলে যেমন অগ্নির তেজ বৃদ্ধি পায় সেরকম ন কামহ ন কামহ কামেন মানে ন কামহ কামানাম উপভোগেন সম্মতি কাম কখনো কামের উপভোগ দ্বারা শান্তি লাভ করে না বড় দুঃখের ব্যাপার পুরুরবা সর্বশান্ত হয়েছেন পরে কাঁদতে কাঁদতে এই গাঁথা গেয়েছেন যেটা আমি উচ্চারণ করলাম এটা সাধক মাত্রের হৃদয়তে গাঁথা থাকা দরকার যদি এক বিন্দু ভুল হয় তাহলে শ্রীমদ ভাগবতী শোভন ফোবন কোনো কিছুর কোনো অর্থ নেই সেখানে আমি বলেছিলাম কিং বিদ্যয়া কিং বিদ্যয়া কিং তপসা ত্যাগেন সুতেন বা কিং বিবিক্তেন মৌনেন স্ত্রীভীর যশ মনোহৃতম কিং বিদয়া কিং তপসা কিং ত্যাগে নসুতে বা কিং বিবিক্তে স্ত্রীভীর যশ মনোহৃতম যার হৃদয়কে কামিনী হরণ করে নিয়ে গেছে কোনো কামিনী যার মনকে চুরি করে নিয়ে গেছে সে বাহ্য দৃষ্টিতে যতই তপস্যার অভিনয় করুক যতই বিদ্যান বলে নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করুক যতই ত্যাগী বলে নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করুক যত শ্রবণ সৌতপন্থায় আসি বলে দাবি করুক যতই সে নির্জনে গিয়ে ভজনের চেষ্টা করুক যতই সে মৌন ধারণ করুক এগুলোর এক পয়সা করি কোনো মূল্য নাই এগুলোর এক করি কোনো মূল্য থাকবে না এগুলো সব একটা এক্সিবিশন প্রদর্শনী হিসাবে রয়ে যাবে এগুলো ছেলে খেলা হয়ে যাবে সমগ্র জীবনকে সাধকের একটা তছনছ করে ফেলে দেবে জঞ্জালের মধ্যে কিছু প্রতিষ্ঠা কিছু টাকা কিছু হইচই কিছু খাওয়া দাওয়া এসবের মধ্যে ওই জন্য বহুপাত অনেক সময় দুঃখের সঙ্গে বলতেন আমরা খাওয়া দাওয়ার মধ্যে পড়ে গেলাম অর্থাৎ বিভিন্ন মনোরঞ্জন আদি এসবের মধ্যে পড়ে যাব সেখানে আমরা দেখলাম যে এই যেগুলো আলোচনা করা হলো এদিকে এগুলো সাধকের জীবনে এক বিন্দু বিসর্গ কোনো মূল্য থাকবে না যদি আমার মধ্যে কোনো কামিনী প্রসঙ্গ থাকে আকর্ষণ থাকে আমি আগেও আলোচনা করেছিলাম বহুপাদের এ কথা অনর্থগ্রস্ত অবস্থায় কখনো হরিভজন হয় না আশ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম ইত্যাদি যে এগুলো ভজনের অঙ্গ এগুলো ভজন অঙ্গ নববিধা ভক্তির অঙ্গ এগুলো সাধন করতে গেলে নিজেকে সেই অবস্থায় উত্থিত হতে হয় এগুলো না হলে বাস্তবিক এগুলো শ্রবণ করেও বিশেষ কোনো ফল লাভ হবে না কিছু স্বীকৃতি লাভ হবে সেই জন্য সেখানে বলছেন অনর্থ নির্মুক্ত অবস্থা হওয়া দরকার শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতম প্রমাণ মমলম আর অন্য জায়গায় যদ বৈষ্ণবানম ধরম যদ বৈষ্ণবানম ধনম এটা বৈষ্ণবগণের একচেটিয়া ধন পরমহংস বৈষ্ণবগণ পরমহংস মেক মমলম পরম গিয়াতে এর অপূর্ব এই গাঁথা এর দ্বারা আমরা জানতে পারলাম যে অপ্রাকৃত শ্রীমদ ভাগবতী মহাপুরাণের প্রসঙ্গ যদি সঠিকভাবে হৃদয়ঙ্গম হয় কৃষ্ণপ্রাপ্তি সুনিশ্চিত শুধু এ কথা নয় মানে সমস্ত শাস্ত্র এবং ভাগবত জি মহাপুরাণের মহিমা তারস্বরে চিৎকার করে বলছেন কলিকালে কলিজয় মায়া জয় করে ভগবৎচরণে পৌঁছানার পৌঁছে যাওয়ার এটা হচ্ছে সবচেয়ে সহজতম পথ এছাড়া অন্য কোনো সহজতম পথ নাই ভাগবত কথা শুনবে হরিনাম করবে হরিকীর্তন করবে আর বৈরাগী সম্বন্ধে বলা আছে বৈরাগী সদা করে নাম সংকীর্তন মাঙ্গিয়া খাইয়া করে জীবন ধারণ বৈরাগী করে সদা নাম সংকীর্তন যিনি সন্ন্যাস আশ্রমে প্রবেশ করবেন ত্যাগী জীবনে প্রবেশ করবেন মা প্রভু এই সম্বন্ধে পরিষ্কার জানিয়েছেন প্রভু কয়ে সাধু এই ভিক্ষুক বচন মুকুন্দ সেবন ব্রত কইল নির্ধারণ মুকুন্দ সেবায় হয় সংসার তারণ প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন মুকুন্দ সেবন ব্রত কইল নির্ধারণ মুকুন্দ সেবায় হয় সংসার তারণ মুকুন্দ সেবায় সংসার তারণ হয় সংসারের পারে যাওয়া যায় আনন্দময় জগতে আমরা আলোচনা প্রসঙ্গে যে শ্লোক আলোচনা করলাম সেটা কালকে আমার করবার ইচ্ছা ছিল ওইল পুরোবার এই সমস্ত কথা আমরা জানবার পর দুঃখের সঙ্গে যখন অত্যন্ত চিন্তিত ঠিক সেই সময় ছিল অম্বরীশ মহারাজের আবির্ভাব অম্বরীশ মহারাজের প্রসঙ্গ অতি সুন্দর প্রসঙ্গ হৃদয়ে শীতল করে এই সময় আলোচনা করা উচিত ব্যস্ততায় বিভিন্ন দুষ্ট পরিবেশে হয় না সেই জন্য সময় হলে কোনো সময় এগুলো অপূর্ব অ্যানালিটিক্যালি আলোচনার ইচ্ছা রইল হৃদয়তে হৃদয়ে তো অদম্য ইচ্ছা আমার বাকি ভগবানের ইচ্ছা তিনি যবে পূর্ণ করবেন সেইখানেই অম্বরীশ মহাজের প্রসঙ্গে আমাদের দেখেছিলাম তিনি নববিধা ভক্তিকে কিভাবে প্রত্যেক ভক্তির অঙ্গকে নববিধা ভক্তিকে যাজন করেছিলেন সব ইমন কৃষ্ণ পদার বিন্দয়োর্বাচাং শিবৈকুণ্ঠ গুণানুবর্ণনি করৌ তদ মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকারোচিত সদকথোদয়ে মুকুন্দলিঙ্গালয়ে দর্শনে দিশৌ তদ্ভিত্তগাত্মস্পর্শে অঙ্গসঙ্গমম ইত্যাদি সমস্ত নববিধা ভক্তির এক একটা পার্টিকুলার অঙ্গ কিভাবে অম্বরীশ মহারাজ যাজন করেছিলেন সে সম্বন্ধে অত্যন্ত বিস্তৃতভাবে আমার আলোচনা করার ইচ্ছা থাকে কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি হয় সেগুলো ইচ্ছা থাকলেও হয় না নবম স্কন্ধে শ্রী রামজি মহারাজের অনেক বৈরাগ্যের কথা ইচ্ছা ছিল আলোচনা সেটা হয়ে ওঠেনি আমি দুঃখের সঙ্গে ব্যথিত আমি দুঃখ প্রকাশ করি কি করব। এখানে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের আজকে দশম স্কন্ধের প্রারম্ভ যে দশম স্কন্ধের প্রারম্ভের পূর্বে বহুপাদ অত্যন্ত তীব্রভাবে ভৎসনা করতেন অনধিকারী ব্যক্তিকে অত্যন্ত সাবধান করতেন বহুপাদ এত বিচার বিবেচনা নিয়ে সাধককে পরিচালিত করতেন সেটা যদি কেউ অনুভব করে দেখে এইটি ঠিক দশম স্কন্ধের আলোচনার প্রারম্ভে প্রভুপাদ আগে বিচার করতেন তার সেই অধিকার হয়েছে কিনা এখন অধিকার বিচার প্রসঙ্গ সম্পূর্ণ লাটে উঠেছে অধিকার বিচারের কোনো প্রসঙ্গ নেই সঙ্গে সঙ্গে এলে রাগানুগা ভক্তি আরম্ভ করে দিল যাদের রক্তের দোষ রয়েছে যাদের জন্মের দোষ রয়েছে তারা অন্তত যদি সমগ্র জীবনে একটু নামাভাস থেকে নাম উচ্চারণ করে তাও অনেক বেশি তাদের রক্ত দোষ রয়েছে জন্মের রয়েছে তারা কি এখনো কিছু নয় আর আবার ভারতবর্ষে আবির্ভাব হবেন হয়ে তারপর তাদের আবার এই কর্মক্ষেত্রে কিন্তু এখন আমাদের কিছু বলবার নেই আমরা এই পর্যন্ত শুদ্ধ সিদ্ধান্ত ভক্তিময় ঠাকুর বহুপাদের আনুগত্যে আলোচনা করতে পারি পরম পূজাত কেশব গোস্বী মনোভীষ্ট শিল বামন গোস্বী মহারাজ পূরণের চেষ্টা করেছিলেন আমিও তাদেরই গোলাম আমিও আমারও সেই একই চেষ্টা শিল বামন গোস্বী মহারাজ যেটা চেষ্টা করেছেন এই চেষ্টাই আমার কথা লেখাতে একই কিন্তু এসব কথা সবাই মেনে নিতে পারে না সহ্য হয় না কারণ এত নিষ্ঠুর সত্য কথা সত্য কথা পরম সত্য কথা লোকের রুচি হয় না যদিও আমাদেরকে স্বাস্থ্য অনেক সময় আমরা দেখেছি নীতিশাস্ত্রেতে সত্যম ব্রুয়াত প্রিয়ম সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত ন কদাপি অপ্রিয় সত্যম ব্রুয়াত নীতিশাস্ত্র বলছে সত্য বলবে প্রিয় বলবে কিন্তু কদাপি অপ্রিয় সত্য বলবে না প্রিয়ম ব্রুয়াত সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত ন কদাপি অপ্রিয় সত্যম ব্রুয়াত কিন্তু এইসব কথাকে আমরা দুমড়ে মুচড়ে দূরে জঞ্জালের জঞ্জালের মতো দূরে ফেলে দিই আমরা এগুলোকে মানি না আমাদের মানতে হবে অপ্রাকৃত জগতের সিদ্ধান্ত অপ্রাকৃত জগতে আমাদের যা বলে গেছেন শাস্ত্রীয় সিদ্ধান্ত গুরুবর্গ আমরা সেইটাকেই বহুমানন করব আমরা ওসব বহুমানন করব না কোনো কিছুতেই কাজে আমাদের কাছে কথা হলো যে আমার লোক প্রতিষ্ঠা অত্যন্ত কম হয়ে যাবে লোকে আমাকে পছন্দ করবে না অতএব আমি এই সমস্ত অকৈতব্য সত্য কথা চেপে যাব বা একটু ঘুরিয়ে বলবো সে ধরনের নীতি আমি অবলম্বন করতে পারবো না যেটা করেননি পরমপিজত কেশব গোস্বী মহারাজ আমিও সেটা করতে পারিনি আজ পর্যন্ত তাই প্রচুর পপুলারিটি পাওয়ার কথা ছিল এতদিনে কিন্তু আমি সেগুলোকে জঞ্জালের মতো উপেক্ষা করেছি এগুলো আমার জীবনের উদ্দেশ্য নয় কাজেই দশম স্কন্ধে প্রবেশের পূর্বে সকালে বিশেষ করে সকালে যে সমস্ত দার্শনিক আলোচনা হয়েছিল গৌরীয় দর্শনের গম্ভীর সিদ্ধান্ত তো এখানে আমাদের প্রশ্ন হলো বিশেষ করে সকালের বিকেলের আলোচনাও সমস্ত ভাগবত আলোচনা হয়েছিল সেগুলো যদি পুঙ্খানুপুঙ্খারূপে কি জীবনে শ্রবণ করে আচরণ করার চেষ্টা করে তার ভগবত প্রাপ্তির কথা সুনিশ্চিত কোনো এর মধ্যে কোনো ভুল নাই আর এগুলো আলোচনার কথা কেন এখন তুললাম এগুলো আলোচনার কথা এই কারণে তুললাম যে দশম স্কন্ধ যে প্রবেশের জন্য ওগুলোকে ধরতে পারেন ইন্ট্রোডাকশন যেটাকে প্রারম্ভিক একটা প্রস্তুতি যেটা জানলে পরে আমি দশম স্কন্ধের অপ্রাকৃত ভগবানের যে সাক্ষাৎ যে লীলাবিলাস তার মধ্যে আমার কোনো প্রাকৃত বুদ্ধি স্পর্শ করা সম্ভব নয় যদি প্রাকৃত বুদ্ধি স্পর্শ করে সেক্ষেত্রে অবশ্যই জানতে হবে প্রথম থেকে নবম পর্যন্ত কিংবা গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত লীলার যে বৈশিষ্ট্য সেটা নিশ্চয়ই বাস্তবিক সাধু সঙ্গে আলোচনা করা হয় বাস্তবিক সাধু সঙ্গ মানেই হলো সেই সব সিদ্ধান্তের একটা রেখাপাত করবে হৃদয়ে এবং আমার কোনো অসুবিধা দেখা দেবেন